জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা পাত্রগুলো ঢেকে রাখো পান করার পাত্রগুলো বন্ধ করে রাখো ঘরের দরজাগুলো বন্ধ করে রেখো আর সাজের বেলায় তোমাদের বাচ্চাদেরকে ঘরে আটকে রেখো কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে আর নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে কেননা অনেক সময় ছোট ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় ইবনু জুরাইজ এবং হাবিব রহমতুল্লা আলহি আতা রহমতুল্লা আলহি হতে কেননা এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এর স্থলে শয়তানেরা ছড়িয়ে পড়ে বর্ণনা করেছেন